পিস টিভি বাংলা মানবতা সমাধান ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقدوتنا وحبيبنا محمد عليه أفضل الصلاة وأتم التسليم وعلى من تبعهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ওমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন প্রাণপ্রিয় উপস্থিতি আজকে ইসলামের সুমহান যে গুণাবলী রয়েছে যে আদর্শ রয়েছে সে আদর্শ সমূহের মাঝে একটি আদর্শ নিয়ে কথা বলবো আর তা হচ্ছে লজ্জাশীলতা আল হায়া ইনশা আল্লাহ এই বিষয়টি কোরআন এবং হাদিস থেকে উপস্থাপনার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল হায়া লজ্জাশীলতা এটি ইসলামের একটি স্বভাব একটি গুণ যে গুণটি একজন মিনের গুণ এবং এই গুণ সম্পর্কে মমিন মুসলিম সঠিক ধারণা অর্জন করবেন এবং নিজের জীবনে বাস্তবে রূপদান করবেন আমরা যদি ইসলামের যে বিধিবিধান যে আমলগুলি সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে ইসলামিক আমল ইসলামিক ইবাদাত যে ইবাদাতগুলি আমরা দৈনন্দিন জীবনে পালন করি এবং বাৎসরিক পালন করি সেগুলি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এবং এই আমলগুলির মাঝে একটি আমল একটি ইবাদত হলো হায়া লজ্জা করা লজ্জা করা কিন্তু একটি ইবাদাত আর লজ্জা বলা হয় হায়া যে শব্দটি আরবি শব্দ শরীয়তের পরিভাষায় যদি লজ্জাশীলতা হায়া নিয়ে আলোচনা করি তাহলে ইবনে হাজার আসকলানি রহমতুল্লাহ আলাই তিনি আল হায়া শব্দের ব্যাখ্যায় বলেছেন যে শরীয়তে হায়া বলা হয় এমন একটি গুণকে এমন একটি দিককে যার মাধ্যমে ব্যক্তি তার জীবনের সকল খারাপ দিক থেকে সকল পাপের দিক থেকে নিজকে মুক্ত করতে পারে এবং যত ধরনের হকদারের অর্থাৎ আল্লাহর ব্যক্তির ক্ষেত্রে হতে পারে হকদারের হকের ত্রুটি হওয়ার ক্ষেত্রে সে হায়া বাধা দেয় সে লজ্জা বাধা দেয় এর নাম হলো লজ্জা বা হায়া লজ্জাশীলতা তাহলে মমিন হবে জু হায়া মানে লজ্জা করা বা লজ্জা ভাবটি থাকা এটি মমিনের গুণ মমিন লজ্জাশীল হবেন এবং তিনি লজ্জা করবেন ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে হায়া বা লজ্জার যে দিকগুলি আছে লজ্জাশীলতার যে সাইডগুলি আছে সেই সাইডগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আমরা আয়াত পড়েছি ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তাহলে মহানবুল আরামিন আমাদেরকে শুধুমাত্র একমাত্র তার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন তাহলে তার ইবাদাত কিন্তু একটি নয় নামাজ রোজাই শুধু ইবাদাত নয় মানুষের সাথে লেনদেন মানুষের সাথে চলাফেরা মানুষের সাথে সত্যবাদী হওয়া মানুষের সাথে মিথ্যাবাদী না হওয়া মানুষকে ধোকা না দেওয়া মানুষের পরনিন্দা না করা সবগুলোই কিন্তু ইবাদাত এবং এগুলো মমিনের গুণ এবং ইসলামের সুমহন যে আদর্শ সে আদর্শ প্রিয় দর্শক হায়া যে গুণটি নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি সে হায়া সম্পর্কে কোরআন মাজিদে মহানরবুল আলমিন আলোচনা করেছেন নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম এ হায়া সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন আজকে আমাদের সে আলোচনাই হবে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হায়া সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরই সাথে থাকুন প্রিয় দর্শক তাহলে হায়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে হায়া হলো এমন একটি গুণ যে গুণটি সব ধরনের সকল ধরনের পাপ কাজ অন্যায় কাজ থেকে ব্যক্তিকে বাধা দেয় এবং হকদারের হক পরিপূর্ণ আদা করতে শেখায় হকদারের হকে ত্রুটি করা থেকে বাধা দেয় এর নাম হলো হায়া প্রাণপ্রিয় দর্শক হায়ার অনেক গুণাগুণ রয়েছে যদি আমরা হায়ার যে লাভজনক বিষয়গুলো একজন মানুষ লজ্জাশীল হলে বা লজ্জাশীল হওয়ার যে গুণ এই গুণটি যদি ধারণ করে তাহলে লাভজনক যে দিকগুলি আসবে তার মাঝে আমরা প্রথমে বলতে পারি যে এই লাভজনক গুণটি ইসলামের একটি আদর্শ এই আদর্শকে তার মাঝে বাস্তবে রূপ দিবেন যেটি বলা যেতে পারে ইমানের একটি গুণ ইমান যে আমলগুলির সমন্বয়ে ইমান হয় তার মাঝে একটি হলো হায়া তাহলে যখন তিনি লজ্জাশীল হবেন তখন তিনি ইমানের পূর্ণতায় পৌঁছবেন যদি অন্য অন্য সাইড থেকে থাকে তার মাঝে লজ্জাশীলতা না থাকে তাহলে তাকে বলা হবে যে আপনার ইমানে ত্রুটি থেকে গেল কারণ হায়া বা লজ্জাশীলতা নিয়ে আমরা কথা বলছি এই গুণটি নেবিম সাল আলী হোসাল্লামের ছিল এবং তার সাথীদের সেটি ছিল এমনকি মমিন বান্দাদের সেই গুণটি তাহলে ইমানের পূর্ণতায় পৌঁছার জন্য হায়া নামক গুণটি লজ্জাশীলতা নামক গুণটি আমাদের সকলের হওয়া উচিত অতএব আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ বিষয়টি উপহার দিতে এরপরে বলা যেতে পারে যে হায়া যখন ব্যক্তির মাঝে পাওয়া যাবে তখন সে অপমান থেকে বেঁচে যাবে দুনিয়াতে এমনকি পরকালে দুনিয়াতে যখন সে লজ্জাশীল হবে তখন অনেক ধরনের অপমান থেকে তিনি বেঁচে যাবেন এ ধরনের উপমা আমাদের সমাজে অনেক যারা লজ্জাশীল নয় নির্লজ্জ যাদেরকে আমরা বলবো নির্লজ্জ হায় আশ্রম কম তারা মানুষের কাছে কিন্তু অনেক সময় অনেক লেনদেনের ক্ষেত্রে অনেক আচার ব্যবহারের ক্ষেত্রে কথাবার্তায় তারা কিন্তু মানুষের কাছে লজ্জিত হন অনুরূপভাবে আল্লাহর কাছে বড় লজ্জিত হন এবং নির্লজ্জ যে গুণটি যার মাধ্যমে যখন মানুষ নির্লজ্জ হয় তখন পাপের কাজ করে ইত্যাদি বিষয়গুলি আমরা খুব ভালো করে জানি এরপরে বলা যেতে পারে যার মাঝে লজ্জাশীলতা আছে সে আমলের ক্ষেত্রে অগ্রগামী এবং আল্লাহর ভালোবাসা অর্জনে অগ্রগামী আজকের সমাজের মানুষগুলোকে নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারি যারা লজ্জাশীল মানুষ ইমানদার মানুষের ক্ষেত্রে যারা বেশি ভালো মানুষ যারা মহান রব্বুল আলমিনকে সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা চালান যারা আমলের জিন্দিগিতে নবী মোহাম্মদ আলাইহি আসাল্লামের প্রদর্শিত আমলগুলো করে চলেন তাদের মাঝে আমরা এই গুণটি দেখতে পাই যে তারা বড় লাজুক তাদের মাঝে লজ্জাশীলতা রয়েছে অতএব এই লজ্জাশীলতা গুণটির মাধ্যমে আপনি রবের সন্তুষ্টি অর্জন করতে পারেন অনুরূপে বলা যেতে পারে যত ধরনের অপমান থেকে আপনি বাঁচতে পারেন এটি ইমানের একটি অংশ বটে আমরা একটু পরে আলোচনা করছি ইনশা আল্লাহ প্রিয় দর্শক তাহলে বলা যেতে পারে যে এই গুণটি হলো মেনের গুণ অতএব আমি আপনি যখন ইমানের দাবি দিয়েছি যখন আমরা মেন আমরা মুসলিম আমাদের ইসলামের যে সুন্দর আচরণগুলো ইসলামের যে সুন্দর গুণগুলো সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে প্রিয় দর্শক আমরা বলবো মহানবুল আলমিন মূলত আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তার ইবাদত সকল ক্ষেত্রে এমনকি লজ্জাশীল হওয়ার ক্ষেত্রেও এই জন্য নবী সাল্লাহ আলী আসাল্লাম হাদিস বর্ণনা করেন যে এই হাদিসটি বোখারি এবং মুসলিমে এসেছে আল হায়া ও লাতি ইল্লা বিল খের যিনি লজ্জাশীল হন এই লজ্জাশীলতা ভাব থাকার ফলে ভালো ছাড়া আর অন্য কিছু তার কাছে আসে না মানে এই লজ্জাশীলতার ফলে যে দিকগুলি তিনি অর্জন করেন সবগুলোই তার জন্য ভালো আর এই লজ্জাশীল কোন কোন ক্ষেত্রে হতে হয় কারণ লজ্জাশীল যখন একটি গুণ এই গুণটি শুধু একটি ক্ষেত্রে নয় এবং শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় অথবা শুধু রবের জন্য নয় প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা করছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের হাদিস তিনি বলছেন যে এ লজ্জাশীল হলে মানুষের মাঝে শুধু ভালোই বয়ে নিয়ে আসে তার মাঝে উত্তম কিছু দিক আসতে থাকে তিনি সবের হকদার হন আমরা যদি যারা নবী ছিলেন তাদের পরিবারের মাঝ থেকে কিছু নিদর্শন কিছু নমুনা আলোচনা করি মহানবুল আলমিন যেগুলো কালামি পাকে কোরআন মাজিরে উল্লেখ করেন যেমনটি সুরাতুল কসাসের পঁচিশ নম্বর আয়াত মহানবুল আলমিন সোয়াইব আলাইসাল্লামের মেয়ে তারাও যে নবী পরিবারের মানুষ তারা লজ্জাশীল ছিলেন এই তার মেয়ে সম্পর্কে ঘটনা বর্ণনা করেন যখন মুসা আলহ সালাম তিনি যখন ফেরাউনের এই চক্রান্তে বের হয়ে পড়লেন এবং মুসা আলাই সালাম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 জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির পূর্বে নবী মুসা আলি ইসলামের ঘটনা আলোচনা করছিলাম তিনি যখন সোয়েব আলাহ ইসলামের কৌমে গেলেন এবং দেখলেন কিছু মহিলা মেয়েরা তারা তাদের ওই ছাগলগুলোকে নিয়ে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছেন আর কূপ থেকে পানি পান করানো হচ্ছে যারা পানি পান করাচ্ছেন তারা ওই পুরুষ ছেলে ছেলেরা পানি পান করাচ্ছে আর মেয়েরা অন্য সাইডে দাঁড়িয়ে আছে নেবী মুসা সালাম তার কাছে এই দৃশ্যটি একটি কঠিন মনে হলো তিনি সেই মেয়েদের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমাদের কী অবস্থা তোমরা এখানে দাঁড়িয়ে আছো অথচ তারা পানি পান করাচ্ছে তোমরা করাচ্ছ না তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তারা বললেন যে যখন পুরুষদের পানি পান করানো শেষ হবে তখন আমাদের সিরিয়াল আসবে আমরা পানি পান করাবো নবী মুসা আলি সাল্লাম সেখানে যথেষ্ট তাদেরকে সহযোগিতা করলেন যেটি মহানবুল আলমিন কোরআন মাজিদে সে দৃষ্টান্ত তিনি আলোচনা করেছেন আমাদের আজকের বিষয়ের সাথে যে অংশ সম্পৃক্ত সেটি হলো এই যখন তিনি সোয়াইব আলাহ ইসলামের মেয়ের যে ছাগলগুলো ছিল তিনি জানেন না যে সেটি কার মেয়ে ইত্যাদি বিষয়গুলো তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি কিন্তু ঘটনা যেটি সেটি হলো এই যখন পানি পান করিয়ে দিলেন তারা যখন গেলেন যাওয়ার পরে এই ঘটনা তার পিতার কাছে তারা বর্ণনা করলেন এবং তার পিতা তখন মুসা আলাইসাল্লামকে আহ্বান করলেন ডাকলেন যে তাদেরকে প্রতিদান দেওয়া উচিত কারণ তিনি কষ্ট করেছেন আমাদের জন্য তার মেয়ে শোয়েব আলাইসাল্লামের মেয়ে তিনি মুসা আলাইসাল্লামের কাছে আসলেন এবং তার গুণ যেহেতু আমরা বলছিলাম নবী পরিবারের গুণ হল তারা লজ্জাশীল ছিলেন আল্লাহ তালা বলছেন ফজাআত হু এহদা হুমা তামসি আলাস্তেহিয়াইন মহানবুল আলমিন ঘটনা বর্ণনা করছেন যে তাদের উভয়ে তারা দুর্বন ছিলেন তাদের উভয়ের মাঝে একজন খুব লজ্জাশীল হিসেবে খুব নত হিসেবে খুব নম্র হিসেবে তিনি মুসা আলি সাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন কলাত ইন্না আবি জিয়াকা আমার পিতা আপনাকে আহ্বান করেছেন প্রতিদান দেওয়ার জন্য আর সে প্রতিদান হলো আজ্জারামা সাকাই তালানা আপনি আমাদের ছাগলগুলোর পানি পান করিয়ে দিয়েছেন এর প্রতিদান আপনাকে দান করবেন এই আয়াতে সৌরাতুল কাসাসের পঁচিশ নম্বর আয়াতে মহানবুল আলমিন আলোচনা করেছেন নবী পরিবারের মাঝে তার মেয়ে খুব লজ্জাশীলভাবে আসছিলেন প্রাণপ্রিয় দর্শক প্রাণপ্রিয় শ্রোতা তাহলে আমাদের লজ্জাশীল গুণটি এটি আমরা বলবো নেবী মোহাম্মদ সাল আলী আসসালামের ছিল অনুরূপভাবে সাহাবিদের সেই গুণটি ছিল আমরা খুব ভালো করে জানি ওসমান বিন আফান রদিয়াল্লাহ তালানহু তিনি অত্যাধিক লজ্জাশীল ছিলেন অত্যাধিক তিনি লজ্জা করতেন সকল ক্ষেত্রে রবের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রেও তিনি লজ্জাশীল ছিলেন প্রাণপ্রিয় উপস্থিতি এই ক্ষেত্রে আমাদের লজ্জাশীল হওয়া উচিত কারণ এই গুণটি শরীয়তে ইসলামে তার মান রয়েছে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেন যে হাদিসটি বুখারিতে এসেছে আবু হরাই আল্লাহ তালাহু বর্ণনা করেন আল ইমান ও শোবাহ ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ইমান নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন ইমানের সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে এবং সেই শাখা প্রশাখের মাঝে নবী মোহাম্মদ সাল্লাহ আলী বললেন ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ইমান হায়া থাকাটি লজ্জাশীল হওয়াটি লজ্জা করাটি এটি ইমানেরই একটি শাখা অতএব আমরা বলতে পারি ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মাঝে কোনো মেনের মাঝে হায়া নামক গুণটি লজ্জা নামক গুণটি তার মাঝে পরিপূর্ণ না হবে তাহলে নবীম সাল আলী আসাল্লাম তিনি হায়া লজ্জাশীলতাকে ইমানের অঙ্গ বলেছেন একটি শাখা বলেছেন অতএব এই হায়াটি আপনার মাঝে আমার মাঝে সকলের মাঝে হতে হবে মেন সর্বদাই মহান আর আমিনকে তিনি সম্মান দেখিয়ে তাকে তার যে মর্যাদা সে মর্যাদা দিতে চেয়ে মহানবুল আলমিন যে আদেশ তাকে করেছেন সে আদেশ ফলো করবেন প্রাণপ্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম থেকে হাদিস বর্ণনা করেন আইব রদিল্লা তালানহু তিনি আবু আইব রদিল্লা তালু হাদিস বর্ণনা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলেছেন আর বাউন মিন সুনানিল সালিন যে চারটি গুণের কথা বলেছেন আমরা আলোচনা করছি যে ইসলামে এ হায়া নামক গুণটির মর্যাদা নবী সাল্লাহ আলি সাল্লাম প্রথম আমরা হাদিস পড়েছি যে সেখানে তিনি বলেছেন যে এটি ইমানেরই অংশ দ্বিতীয় হাদিস আমরা আলোচনা করছি সেখানে নবী সাল্লাহ আসলাম চারটি গুণের কথা বলেছেন আর মিন সুনানিল সালিন যারা নবী হয়ে পৃথিবীতে এসেছিলেন তাদের চারটি গুণ চারটি গুণের মাঝে নবী সাল্লাহ আলী সাল্লাম প্রথম যে গুণটির কথা বলেছেন সেটি হলো আজকের এই গুণটি যে নবীদের গুণ ছিল আল হায়া যে তারা লজ্জাশীল ছিলেন ওয়া তায়াত্তর ওয়া সেওয়া কুয়ার নিকাহ নবী মুসাল্লা সাল্লাম বাকি গুলুনগুলোর কথা বলেছেন যে আতর বা সুগন্ধি ব্যবহার করা যার মাধ্যমে মানুষ আনন্দবোধ করে অনেক সময় দুর্গন্ধ হলে মানুষ কষ্টবোধ করে তাহলে আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা এটি মমিনের গুণ এটি মানুষের গুণ অনুরূপভাবে সেওয়া দাঁত পরিষ্কার রাখা দাঁতকে পরিষ্কার করা ইমানের একটি অংশ নবীদের মাঝে এটি ছিল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম অধিকারে তিনি সোয়াক করতেন অতএব যখন নবীদের গুণ সর্বোত্তম গুণ আমাদের মাঝে হওয়া উচিত নবী সাল্লাহ আলী হাসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আব্দুল বিন মসৌদ রদিয়াল্লাহ তালাহ তিনি বলছেন ইন্নামিমা আদরাকান্না সুমিন কালামিন নবুয়াহ নবীদের একটি অংশ হলো যেটি মানুষে পেয়েছে তার মাঝে একটি অংশ হলো ইদালাম তস্তাহে ফসনা মা শেদ তাহলে নবীদের সিরিয়ালে অর্থাৎ সাহাবিরা যে গুণটি তারা পেয়েছেন তার মাঝে একটি অংশ হলো যেটি হচ্ছে ইদা আলম তস্তাহে মাসিদ আলী সাল্লাম বলেছেন যে লজ্জা করে না সে যা চাই তাই সে করে বা তাই করতে পারে অর্থ হলো যখন মানুষ লজ্জা করে না তখন সে অন্যায় করতে পারে যখন সে লজ্জা করে না যার মাঝে লজ্জাশীলতা নাই তার মাঝে যত ধরনের অন্যায় সব অন্যায় হতে পারে তাহলে এই লজ্জাশীল যিনি হবেন তিনি লজ্জা করবেন আর এই লজ্জা যখন তার মাঝে থাকবে তখন অনেক ধরনের অন্যায় অনেক ধরনের পাপ কাজ থেকে তিনি তার নিজকে মুক্ত রাখতে পারবেন অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে লজ্জাশীল হওয়া এটি ইমানের একটি অংশ এবং মমিনের একটি উত্তম দিক হলো তিনি লজ্জাশীল হবেন প্রাণপ্রিয় দর্শক নবী মোহাম্মদ আলী সাল্লাম হাদিস এরশাদ করেন ইন্না লিকুল্লি দিন ইন হুলুক যে প্রতিটি দিনে প্রতিটি ধর্মে তার চরিত্র আছে ওয়াহলুকুল ইসলামী আল হায়া ইসলামের উত্তম একটি চরিত্র হলো লজ্জাশীল হওয়া প্রাণপ্রিয় দর্শক আমরা বুঝতে পেরেছি তাহলে ইসলাম এ হায়া বা লজ্জাশীলতাকে মান দিয়েছে এটি হলো ইসলামের একটি গুণ এবং ইসলামের একটি আদর্শ যে হাদিসটি এমনি মাজাতে এসেছে নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি সর্বাধিক লজ্জাশীল ছিলেন এই মর্মে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আবু সাঈদ খুদির রদিয়াল্লাহ তানহু তিনি বলেন কান নবী সাল্লাহ আলহিহাসাল্লাম আসাদ্দা হায়া আন মিনাল আজরা ইফি খিদরিহা নবীম সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি সর্বাধিক লজ্জাশীল ছিলেন এবং লজ্জার উদাহরণ দিতে যে এমন শব্দ ব্যবহার করেছেন যে তিনি ছিলেন তার চেয়েও বেশি লজ্জাশীল মিনাল আজরা হিদ্রিহা যে প্রাপ্ত বয়স্কা মেয়ে তারা যে লজ্জাশিলা হন তাদের লজ্জার চেয়েও নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন তাহলে এখান থেকে উদাহরণটি হলো এই যে প্রাপ্তবয়স্ক মেয়েরা তারা লজ্জাশীল হন এবং অত্যাধিক লজ্জা তাদের মাঝে থাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী অতি লজ্জাশীল ছিলেন অনুরূপভাবে লজ্জা নামক গুণটি নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম ইমানের সাথে জুড়িয়ে দিয়েছেন যে ইমানের সাথে অতপ্রতভাবে জড়িত শব্দটি নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এটি হাদিস বর্ণনা করেন আল হায়া ও আল ইমান ও জামি আন যে হায়া এবং ইমান এ দুইটি একই সাথে মিশানো ইমান যার নাম তার নামই হলো হায়া এবং হায়া যার নাম তার নামই হলো ইমান মানে যার মাঝে হায়া থাকবে তিনি ইমানদার আর যিনি ইমানদার হবেন তার মাঝে হায়া থাকবে আসলে শব্দটি এই ধরনের যে দুইটি শব্দকে একত্র করে ফেলেছেন নবী সাল্লাম ইসাদ করেন ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর যখন কারুর কাছ থেকে একটি গুণ থাকবে না তখন অপরটি অটোমেটিকলি উঠে যাবে আল্লাহ আকবর প্রিয় দর্শক নবী সাল্লাহ আলিয়াল্লামের এই ছোট্ট বাণীটি আমরা যদি অক্ষরে অক্ষরে প্রতিপালন করি যথেষ্ট হবে আমাদের জীবনে এই গুণকে ধারণ করার ক্ষেত্রে কারণ ইমান এবং হায়া এই দুইটি গুণ মূলত একটি গুণ এবং যার মাঝেই হায়া থাকবে তিনি ইমানদার হবেন আর যিনি ইমানদার হবেন তার মাঝে হায়া থাকবে কারণ নবী সাল আলহিহসাল্লাম তার গুণ হলো তিনি ফাহেস যেটি হায়া বিরোধী নির্লজ্জ ছিলেন না তিনি কখনো এ ধরনের খারাপ কথা বলতেন না খারাপ অবস্থা তার মাঝে দেখা যেত না অনুরূপভাবে আমরা আরও দু একটি হাদিস পড়তে পারি যে এই লজ্জাকে শরীয়তে মান দিয়েছে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল হায়া ও মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্না যে হায়াটি হলো যে হাদিসটি এমনি মাজাতে এসেছে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল হায়া ও মিনাল ইমান যে হায়া লজ্জাশীলতা এটি ইমানেরই একটি অংশ আর ওয়াল ইমান ফিল জান্না যার মাঝে ইমান থাকবে ইমানের ফলে তিনি জান্নাতে যাবেন তাহলে হায়া এবং ইমান দুইটি জিনিস একই জিনিস যার মাধ্যমে বান্দা তিনি জান্নাতে যেতে পারেন প্রাণ প্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকেও আমরা স্পষ্ট হতে পেরেছি যে হায়া করা বা হায়া থাকা লজ্জাশীল হওয়া এটি ইমানেরই অংশ এবং আমাদের মাঝে সর্বদাই এ অংশ হতে হবে যার ফলে মোহন রবুল আলমিন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন প্রাণপ্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা আমাদের পর্বগুলিতে ধারাবাহিকভাবে এই লজ্জা নামক গুণটি নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন এ আশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hazbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া সৃষ্টি করে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or